চাই সেটা হচ্ছে শেখ উসামা রহমতুল্লাহ আলাই ওনার মানহাজ বিষয়ের যে দিক নির্দেশনা তজিহাদ মিনহাজিয়া এই বিষয়ে আলোচনা করতে চাই এই বিষয়টা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যে রসুল থেকে আমরা কি মানহাজ শিখেছি এবং এই মানহাজ অনুযায়ী কিভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব কিভাবে আমরা আমাদের দিন কায়েমের কাজ করব আমাদের মানহাজ কি হবে এই বিষয়ে আল্লাহ রসুল থেকে আমরা কি শিক্ষা পাই এটা জানা অত্যন্ত জরুরি এবং এই সঠিক মানহাজের না জানার কারণে অথবা এক্ষেত্রে বিভ্রান্তির কারণে বিভিন্ন দল তাদের বিভিন্ন অবস্থান নিয়েছে এক এক পদ্ধতিতে এক একজন দিন কায়েম করতে চাচ্ছে কেউ বা গণতন্ত্রের মাধ্যমে কেউ বা বিভিন্ন দাওয়াতি কার্যক্রম এক একজনের এক এক ধরনের ভিন্ন ভিন্ন কর্মপন্থা রয়েছে কিন্তু আমাদের আসল থেকে আমরা যে মানহাজ শিখেছি সেটা আমাদের শেখা প্রয়োজন সেটা আমাদের বাস্তবায়ন করা প্রয়োজন এই অনুযায়ী এটাই হবে আমাদের একমাত্র মানহাজ তিনি ওনার তাওজিহাত মিনহাজিয়া নির্দেশনা মধ্যে তিনি তুলে ধরেছেন আল্লাহ রসুলের মানহাজ কি ছিল এবং আল্লাহ নিয়ামতে তিনি এই মানহাজ অনুযায়ী কাজ করে এখানে এই জমিনে দিনকে বিজয়ী করার চেষ্টায় মুসলমানদের খেলাফত ব্যবস্থা প্রত্যাবর্তনের চেষ্টায় তিনি নিযুক্ত করেছিলেন নিজেকে এবং এটাকে আল্লাহ শরীয়কে বাস্তবায়ন করতে গিয়ে এই জমিনে মুসলমানদের জুলুম নিষ্কাশনকে বন্ধ করতে গিয়ে এখানে আল্লাহ দেওয়া শরিয়ত কালিমাকে উঁচু করতে গিয়ে তিনি শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেছেন এবং এই কালেমার ঝান্ডাকে উঁচু করে গিয়েছেন এই কাফেলা এগিয়ে চলতেছে এই জন্য আমাদের এই ওনার জিহাদ মিনহাজিয়া মানহাজ বিষয়ক নির্দেশনা থেকে উনি মানে যে বিষয়গুলা আমাদের উদ্দেশ্যে বলেছেন তা আমাদের জানা প্রয়োজন তিনি বলেছেন যে মুসলিম উম্মা বর্তমান সময়ে যে দিনগুলোর মধ্য দিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল সময় যে দখলদারি এবং অত্যাচার আগ্রাসন যেটা এই উম্মার উপর সংঘটিত হচ্ছে পৃথিবীর বুক থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আস্তে আস্তে ইসলাম শোষিত ছায়া ক্রমশ কমে যাচ্ছে তো এই সময়ে আমি ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লামের কি পথ নির্দেশনা আমাদের এটা অনুসন্ধান করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আমরা দেখতে পাই যে মোহাম্মদ সাল্লাম যখন বিভিন্ন গোত্রের কাছে দাওয়াত দিচ্ছিলেন ইসলামের শুরু থেকেই তিনি তার দাওয়াত উপস্থাপন করেছেন এবং এই দাওয়াতের মূল বিষয় কি এটা পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাবো সেখানে খুবই স্পষ্ট রয়েছে দুটা বিষয় এক হচ্ছে তিনি তাদেরকে তৌফিদের সাক্ষ্য প্রদানের জন্য আল্লাহর একত্র আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই ইবাদতযোগ্য কোন মাহবুদ নাই একমাত্র আল্লাহকে মাহবুদ হিসেবে ইলাহ হিসেবে গ্রহণ করার জন্য একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করেছেন এবং সাথে সাথে বিশালাতের জন্য তিনি যে আল্লাহ রসুল এবং উপরে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করেছেন এবং পাশাপাশি তিনি আরেকটা জিনিসের জন্য আহ্বান করেছিলেন যে কে ওনাকে সাল্লাহ আলাইসাল্লাম যে ওনাকে নিরাপত্তা প্রদান করবে এবং নুসরাত দিবে সাহায্য করবে দুইটা বিষয় তৌহিদের দিকে আহ্বান পাশাপাশি নুসরাত খুঁজতেছিলেন কে দিবে নুসরাত যেমন তিনি সাহসা গোত্রের প্রতি যখন আহ্বান করছিলেন সাহসা গোত্র বলল ইলা আইসে ইন ইয়া আখল আরব হে আরবের ভাই আপনি আমাদেরকে কিসের দিকে আহ্বান করছেন ফল রসুল সাল্লাহ ইসলাম বললেন আদম ইলা শাহাদি আল্লাহ ইলাহা ইল্লাহ আমি তোমাদেরকে আহ্বান করছি তোমরা এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ সারার কোনো ইলাহ নাই ও আন্নি রসুল উল্লাহ এবং এটাও সাক্ষ্য দিবে যে আমি হচ্ছি আল্লাহ রসুল ও আন্তুনি অতান সুরুনি এবং সাথে সাথে আমি এটাও আহ্বান করছি তোমরা আমাকে কি করবে তো উভুনি অতান সুরুনি তোমরা আমাকে সাহায্য করবে এবং আশ্রয় প্রদান করবে সুতরাং এটা একটা পরিষ্কার শিক্ষা যে এই দাওয়াত এই কাজের নাম অবশ্যই একটা ভূখণ্ড প্রয়োজন পবিত্র বিচ্ছেদ বিচ্ছেদ জন্য প্রয়োজন একটা ভূমি যার উপর এটা বেড়ে উঠবে সুতরাং এই ভূখণ্ডটা এই দাওয়াতকে নিরাপত্তা প্রদান করবে সাহায্য করার মাধ্যমে নুসরাত দেওয়ার মাধ্যমে আর সেই জন্যই তিনি মক্কায় থাকাকালীন অবস্থায় এই ভূখণ্ডের সন্ধান করতেছিলেন এই অবস্থায় তিনি তেরো বছর ছিলেন আমাদের সবার যত জ্ঞান রয়েছে আল্লাহ রসুলের যে জ্ঞান ছিল এক তুলনায় খুবই সামান্য জ্ঞান আমাদের রয়েছে তিনি আরবদের মধ্যে ছিলেন সবচেয়ে সাবলীল বাসী এবং আল্লাহ রসুলকে আল্লাহ তালা জওয়ামিউল কালিম সবচাইতে সংক্ষিপ্ত শব্দের দ্বারা ব্যাপক অর্থে প্রকাশ করে করার মতো ক্ষমতা বা এই শক্তি আল্লাহ দিয়েছিলেন ওনাকে সপ্ত আসমানের উপর থেকে আল্লাহ তালা অধীর মাধ্যমে আল্লাহ রসুলকে সাহায্য করতেছিলেন এত কিছু পরেও অল্প সংখ্যক সাহাবা সারা মক্কায় আর কেউই ইমান আনে নাই তাহলে এখান থেকে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে এই কালেমাটা এটা এই কালেমাটা শক্তিশালী হওয়া সত্ত্বেও এটার সুশীতল ছায়া দ্বারা পৃথিবীকে ছায়াবৃত করার জন্য কিছু প্রভাবক প্রয়োজন আরো কিছু জিনিস প্রয়োজন তাই রসুল সাল্লাম মক্কাতে দাওয়াতরত অবস্থায় যতক্ষণ ছিলেন যতক্ষণ না আল্লাহ তালা মদিনা মনোয়ারাকে খুলে দিলেন অর্থাৎ মদিনা মনোয়ারাকে আনসারদের জন্য প্রস্তুত আনসাররা প্রস্তুত না হল ততক্ষণ পর্যন্ত ইসলাম সুব্যক্তি লাভ করে নাই এই কালেমা বিস্তার লাভ করে নাই ওই পরিমাণ যখন আল্লাহ আউস এবং খাজাদকে নুসরাতের জন্য প্রস্তুত করলেন মদিনা তারা যখন আনসার হলো তখন যখন তারা এই দিনের দাওয়াতকে সাহায্য করা শুরু করলো তখন আস্তে আস্তে সারা চারদিকে দিন ছড়িয়ে পড়লো ইসলাম ছড়িয়ে পড়লো দিনের দাওয়াত ছড়িয়ে পড়লো কয়েক বছরের মধ্যেই আরব উপদ্বীপে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করলো দলে দলে ভিড় জমানো ইসলামের সুশীতল ছায়া তোলে শেখ ওসামা বলেন যে এখানে একটা স্মরণীয় শিক্ষা যে শক্তি ছাড়া দাওয়াত খুবই দুর্বল হয়ে যাবে এটা হচ্ছে একটা শিক্ষণীয় বিষয় এবং এই শক্তির সন্ধান করার জন্য প্রয়োজন হচ্ছে একটা ভূখণ্ড একটা পরিবেশ থাকা খুবই জরুরি ইসলামিক ভূমি এবং ইসলামিক খেলাফায়ের অপসারণ এবং আল্লাহ নাজির করেছেন বিরুদ্ধে অপর কিছু দিয়ে শাসন করে এমন এমন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে যখন থেকে ইসলামিক খেলাফত ব্যবস্থা চলে গেছে এবং যখন থেকে ইসলামিক ভূমিগুলা ইসলামের দেশগুলা মানব নিশ্চিত শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত করা হচ্ছে তখন থেকেই এই বাস্তবতাটা খুবই স্পষ্ট হয়ে গেছে কারণ এইসব মুসলমানদের এইসব দেশের এইসব শাসন ব্যবস্থাগুলা আল্লাহর আইনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে যদিও এইসব ইসলামিক দেশগুলোতে যদিও সব মুসলমানদের দেশে অনেক ইসলামিক ইউনিভার্সিটি স্কুল মাদ্রাসা প্রচুর কিতাবাদি প্রচুর দায়ী ইমাম মসজিদ এবং কোরআনের হাফেজ লক্ষক আছে এসব কিছু পরেও এই ইসলামিক দেশগুলোতে ধীরে ধীরে ইসলাম মুছে যাচ্ছে এর কারণ হচ্ছে এ সকল এইসব স্থানে মানুষেরা আল্লাহ রাসুল সাল্লামের মানহাজের অনুসরণ করে চলছে না সুতরাং এই মানহাজ যা আমাদের সামনে সুস্পষ্ট পরিষ্কার সুবাহ বা সকালবেলার মতো সুস্পষ্ট এটা কয়েকটা সুনির্দিষ্ট গুণাবলীকে অন্তর্ভুক্ত করে যেটা আমাদের সরিয়াতে পাওয়া যায় আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু হে ইমানদাররা يجاهدون في سبيل الله ترى برس جهاد قلبه ولا يخافون لومة لائم ترى نيلك نيل فراق قلبنا الله بسن ذلك فضل الله يؤتيه من يشاء يتوسع الله الأمور ذات ميزان قلن الله واسع عليم الله সে প্রাচুর্য দানকারী সর্বজ্ঞ সুরা মায়দার চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন সে কোথাও বলেন যে এই আয়াতটা যে অবস্থার মধ্যে আমরা আছি সম্পর্কে বলতেছে যে তোমাদের মধ্যে যারা দিন থেকে ফিরে যাবে তো যখন রিদ্দা বা দিন ত্যাগ সংঘটিত হবে যখন মানুষ দিন ইসলাম থেকে দিন ইসলাম থেকে মুখ ফিরে নেবে তখন দিন ইসলাম ফিরাই আনার জন্য কি কি গুণাবলী প্রয়োজন তিনি বলেন যে শেখ ওসান রহমতুল্লাহ তিনি বলেন যে এখানে ছয়টি গুণের উল্লেখ করা হয়েছে যেটা আল্লাহ সুবাহ কথা থেকে শুরু করে যে তাদেরকে তিনি ভালোবাসবেন ইউহেব বহুন তারপরে বলছেন এবং তারা তাকে ভালোবাসবে এই অর্জন করা আমাদের জন্য খুবই জরুরি প্রতি একান্ত ভালোবাসা ইমানদারদের প্রতি বিনয় এবং সহানুভূতি তিন নম্বর হচ্ছে কল্যাণের সাথে সাহায্য করা এবং তার করার সর্বোত্তম পদ্ধতিতে চার নম্বর হচ্ছে কুফফারদের প্রতি অত্যন্ত কঠোরতা আর এটা ইসলামের সবচেয়ে শক্তিশালী বন্ধন যে আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা বা সম্পর্ক হচ্ছে এর মাধ্যমে এটা প্রকাশিত হয় আমরা ইমানদারদের সাথে আনুগত্য এবং কর্তব্য করার সম্পর্ক স্থাপন করি আমরা কুফফারদের প্রতি শত্রুতা পোষণ করি আর তাদের সাথে খুব কঠোর কঠোরতা অবলম্বন করি এবং সাথে সাথে আল্লাহ পাঁচ এবং ছয় নম্বর গুণাবলী বলেছেন যে তারা কোনো নিন্দায় করবে না তাহলে ছয়টা গুণাবলী আমরা দেখতে পেলাম তাহলে মানুষ যখন দিন থেকে ফিরে যাবে দিনকে ফিরিয়ে আনার জন্য এই ছয়টা গুণাবলী প্রয়োজন আল্লাহ রাস্তায় জিহাদ করা নিন্দুকের নিন্দা করা না করা এই দুইটা যে বৈশিষ্ট্য এটা অত্যন্ত গুরুত্ব গুরুত্ব বহ অত্যন্ত গুরুত্ব বহন করে এই দুইটা গুণাবলী সুতরাং যারা এমন মনে করে যে মানুষকে দিনে ফিরে আনা সম্ভব এই গুণাবলী অর্জন ব্যতীত এবং এই গুণাবলী অর্জন করা ব্যতীত ইসলামিক একটা ভূমি প্রতিষ্ঠা করা সম্ভব যখন কিনা ইসলামের ছায়া পৃথিবীর দিক থেকে অপসারিত হয়েছে তবে এমন মানুষেরা প্রকৃতপক্ষে আল্লাহ তালার যে মানহাজ এটা উপলব্ধি করতে পারে নাই কারণ এই আয়াত হচ্ছে স্বচ্ছ স্পষ্ট প্রতীয়মান একটি আয়াত সুতরাং মানুষের উপর কর্তৃত্বশীল হবার জন্য শাসন ব্যবস্থা কায়েমের জন্য ইমানদারদের মাঝে ভালোবাসা এবং আনুগত্যের সম্পর্ক স্থাপন করা এটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় সেই সাথে শাসন ব্যবস্থায় আসার জন্য সরিয়াকে বিজয়ী করার জন্য অত্যাবশ্যক হল কুফারদের সাথে সম্পর্ক ছেদ করা এবং সাথে সাথে আল্লাহ রাস্তায় জিহাদ করা যেমনটি তিনি বলেছেন এবং সাথে সাথে নিন্দুকে নিন্দায় পরোয়া করে না সুতরাং এই সাহায্য সহযোগিতা এবং সকল প্রকার সৎকার যে আদেশকে অন্তর্ভুক্ত করে অর্থাৎ এগুলোর মাধ্যমে এই ধরনের সারিয়া বিজয়ী হবে যখন আমরা এই সকল গুণাবলী অর্জন করতে সফল হব এবং এমন সব ব্যক্তিদেরকে ঘটতে সক্ষম হব যাদের মধ্যে গুণাবলী রয়েছে তখন আমরা একটা শক্তিশালী ভিত্তি পাব যার দ্বারা কি হবে বড় পরিবর্তন সম্ভব হবে এবং যাদের দ্বারা আল্লাহ রাস্তায় সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা সম্ভব হয়ে উঠবে এই বাস্তবতা সম্পর্কিত অন্যান্য দলিলের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা সেই হাদিসটা দেখতে পাই যেটা আল হারিস আল আশারি থেকে বর্ণিত আন্না নবিয়া সাল্লাহ আলহিহাসাল্লাম কল নবী সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন ইন্নআল্লাহ আমারা ইয়াহিয়াবনা জাকারিয়া নিশ্চয় আল্লাহ তালা ইয়াহিয়া জাকারিয়াকে পাঁচটি কাজে নির্দেশ দিয়েছিলেন আয়া বিহা ওয়া মুরাবানি ইসরা আয়া আমালু বিহা তিনি নিজে যেন এটাকে এর উপর আমল করতে পারেন এবং বানি সেলকেও এই কাজের নির্দেশ দিতে পারেন বা ইন্নাহু কাদা আয়ুবতি আ বিহা তিনি কিছুটা দেরি করতেছিলেন এই নির্দেশ এই সংবাদ পৌঁছানোতে ফকলা আইসা আইসা আলাইসাল্লাম বললেন ইন্নআল্লাহ আমারাকা বে খমসি কালিমাত লিতা আমালা বিহা ও মুরাবানি ইসরাইলা আইয়া আমালু বিহা আল্লাহ তালা আপনাকে পাঁচটি কাজের নির্দেশ দিয়েছেন যাতে আপনি নিজে এটাকে আমল করতে পারেন এবং বানি ইসরায়েলকে তা আমল করার নির্দেশ দেন ইম্মা আংতা মুরহুম হয় আপনি তাদেরকে এই কাজে নির্দেশ দেন বা ইম্মা আন আমুরাহুম অথবা আমি তাদেরকে এই কাজে নির্দেশ দিই শেখ উসামা রহমতুল্লাহ বলছেন যে সুতরাং এটা হলো একটা দিনের পরম বাস্তবতা যে আল্লাহ তালা হচ্ছেন প্রশংসিত এবং তিনি কারণ নির্ভরশীলতা থেকে মুক্ত কারো মুখাপেক্ষী নন তিনি এবং আল্লাহ তালা ইস্তেবদাল করা বদল করে দেওয়া একদল মানুষের বদলে অপরজনকে প্রতিস্থাপন করে দেওয়া এটাও আল্লাহর একটা সুন্না অর্থাৎ এটা আল্লাহর সুন্নাতে রয়েছে আল্লাহ এটা করেন কারণ এখানে দেখা যাচ্ছে আল্লাহ তালা একজন নবী যাকে এই দায়িত্ব বহন করার আদেশ দিয়েছিলেন তো এটাতে তিনি কিছুমাত্র পিস্পা হয়েছেন তাতেই আল্লাহ সুবাহতাল্লাহ অপর এক নবীকে বলেন অর্থাৎ ইসা আলাইসাল্লামকে বলেন সমসাময়িক নবী যে হয় তিনি অর্থাৎ ইয়াহিয়া আলাইসাল্লাম তাদেরকে আদেশ করলেন নতুবা আপনি তাদেরকে আদেশ করেন সুতরাং আল্লাহ ও সাল্লাহ আদেশ পালনের ক্ষেত্রে পিছিয়ে পড়ে থাকার ক্ষেত্রে আমরা কি আমাদের অবস্থান কি অর্থাৎ তিনি বলছেন যে আমরা কত পিছিয়ে পড়ে আছি আমরা আমাদের আল্লাহ বদল করে দিলেন যদি আমরা হই তবে ইস্তেদাল যে আল্লাহর যে সুন্নাটা বদল করে দেওয়ার সুন্না এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে পড়বে আলাইসালামকে আল্লাহ আপনাকে পাঁচটি বিষয় হুকুম দিয়েছেন কি যেগুলোর উপর আপনাকে আমল করার জন্য আপনি যেন বনি সাহেবকে এগুলোর উপর আমল করে আদেশ দেন সুতরাং হয় আপনি তাদের আদেশ করুন অথবা আমি তাদের আদেশ করবো فقال يحيى يحيى عليه السلام বললেন আখশা ইন সাবাকাতানি বিহা আইয়ুখসাফ বি আও ওয়াজিবা ফলে ইয়াহিয়া আলাইহিস সালাম কি জবাব দিলেন বলেন যে আমি ভয় করছি আপনি যদি এগুলোতে আমার অগ্রগামী হন তাহলে আল্লাহ কি করবেন পৃথিবী আমাকে গ্রাস করে ফেলবে অথবা আমি শাস্তিপ্রাপ্ত হব ফলে তিনি মানুষদেরকে বাইতুল মকদিসে একত্রিত করলেন এবং فامتلأ المسجد وتعادوا على الشرف কি হয়ে গেল বাইতুল মাকদিস পরিপূর্ণ হয়ে গেল লোকজন লোকে লোকারণ্য হয়ে গেল তখন এমনকি তারা ছাদের উপরেও দাঁড়িয়ে গেল فقال إن الله أمرني بخمس كلمات أن أعمل بهن ও আল্লাহ তালা আমাকে পাঁচটি কাজের নির্দেশ দিয়েছেন যাতে আমি এটাকে আমল করি এবং তোমাদেরকেও আমল করতে বলি আউ্ল হুন্না সর্বপ্রথম হচ্ছে ওলা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ তালার সাথে আর কাউকে শরিক করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো একজন ব্যক্তি তার বাসাইকৃত স্বর্ণ এবং রৌপ্য দ্বারা পছন্দনীয় স্বর্ণ রৌপ্য দ্বারা একজন দাসকে কিনে নিয়ে আসলো ফকল হাজি দারি ও হাজি আমালি অতপর তাকে বললো ওই দাসকে যে এটা হচ্ছে আমার ঘর এবং এটা হচ্ছে এ হচ্ছে কাজ ফা আমাল ও আদি ইলাইয়া সুতরাং তুমি আমল করো এবং আমার প্রতি আমার জন্য লাভ বয়ে আনো ফাকানা ওয়াদি ইলা ওয়াইরি সাইয়িদি সুতরাং সে আমল করলো এবং এটার যে বিনিময় যা সে লাভ পেল এটা তার মালিক ছাড়া অন্য কাউকে দিয়ে দিল ওই দাস তোমাদের মধ্যে কে পছন্দ করবে যে তার আব বা তার দাস তার যে অধীনস্থ দাস এরকম হবে অর্থাৎ সে পছন্দনীয় মাল দ্বারা তাকে কিনে আনলো অতপর তাকে কাজ দেখিয়ে দিল সে কাজ করে লাভ অন্য মালিককে দিয়ে দিবে এটা কে পছন্দ করবে সুতরাং এই হচ্ছে শির্কের উদাহরণ যে শির করে অতপর তিনি বলেন আমরাকুম বিসলা তোমাদেরকে সলাদ বা নামাজের নির্দেশ দিয়েছেন ইজা সল্লাইতুম ফালা তালতাফিতু যখন তোমরা সলাত আদায় করবা নামাজ আদায় করবা এদিক সেদিক তাকাবানা তোমাদের দৃষ্টি এদিক সেদিক ফিরাবানা যতক্ষণ পর্যন্ত বান্দা এদিক সেদিক দৃষ্টি না ফেরায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বান্দার দিকে তাকিয়ে থাকেন ও আমরাকুম বিসিয়ামি সুতরাং আল্লাহ তালা অতপর তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সিয়াম বা রোজা পালনের فإن مثل ذلك كمثل رجل في عصابة معه سرة فيها مسك অতঃপর তিনি তোমাদেরকে আদেশ করেছেন সিয়াম বা রোজা পালন করার জন্য এর উদাহরণ হলো এই সিয়ামের উদাহরণ হলো ওই ব্যক্তির উদাহরণের ন্যায় যে কোমর বন্ধনী বা বেল্ট পরিহিত আর এর সাথে তার আটকানো রয়েছে একটা থলে যাতে রয়েছে কস্তুরি সুগন্ধি এর থেকে এই কস্তুরি থেকে সকল মানুষেরা অথবা সে নিজেই এক সুগন্ধি বিষয় বোধ করছে এত সুগন্ধিযুক্ত وإن ريح الصائم أطيب عند الله من ريح المسك কারণ নিশ্চয়ই সিয়াম পালনকারীর রোজাদার ব্যক্তির মুখ থেকে আসা গন্ধ আল্লাহর কাছে কস্তুরের সুগন্ধি অপেক্ষাও অধিক প্রিয় وآمركم بالصداقة فإن مثل ذلك كمثل رجل أصرح العدو فأوثقوا يده إلى عنقه وقدموه ليضربوا عنقه فقال أنا أفديه منكم بالقليل والكثير ففدى نفسه منهم অতঃপর ইয়াহিয়া ইসলাম বলেন এবং তিনি তোমাদেরকে জাকাত প্রদানের আদেশ করেছেন কারণ এর উদাহরণ হলো সেই ব্যক্তির উদাহরণের ন্যায় যাকে তার শত্রুপক্ষ বন্দী করেছে তার হাত দুটো ঘাড়ের সাথে বেঁধে ফেলেছে এবং তার শিরোচ্ছেদের জন্য তাকে প্রস্তুত করা হয়েছে আর এমন অবস্থায় সে বলছে যে আমি অল্প কিংবা বেশি পরিমাণ মুক্তিপণের বিনিময়ে আমাকে তোমরা তোমাদের থেকে মুক্ত করবে সুতরাং সে যা তার কাছে ছিল সুতরাং সে নিজেকে তাদের থেকে মুক্ত করলো অতপর তিনি বলেন ও আমরুকুম أن تذكروا الله فإن مثل ذلك كمثل رجل خرج العدو في آثاره سراعا حتى إذا أتى على حسين فأحرز نفسه منهم আর আল্লাহ তোমাদেরকে তার জিকির বা স্মরণ করার আদেশ করেছেন কারণ এর উদাহরণ হলো সেই ব্যক্তির উদাহরণের ন্যায় যাকে তার শত্রু ধাওয়া করেছে এবং দ্রুততার সাথে তার নিকটবর্তী হচ্ছে যখন সে একটা সংরক্ষিত দুর্গের নিকট পৌঁছলো আর এভাবে সে তাদের থেকে নিজেকে রক্ষা করলো كذلك العبد لا يحرس نفسه من الشيطان إلا بذكر الله আর একইভাবে বান্দার জন্য আল্লাহর জিকির স্মরণ হলো সুরক্ষিত দুর্গের ন্যায় যেটা ব্যতীত সে নিজেকে শয়তান থেকে রক্ষা করতে পারে না অর্থাৎ আল্লাহর জিকির জিকির ব্যতীত সে শয়তান থেকে নিজেকে রক্ষা করতে পারে না قال النبي صلى الله عليه وسلم وأنا آمركم بخمس الله أمرني بهن আল্লাহ রাসূল বলতেছেন যে আর আমি তোমাদেরকে পাঁচটি কাজের আদেশ করছি যেটা আল্লাহ আমাকে আদেশ করেছেন السمع শ্রবণ করা শোনা ও তাআতু এবং মান্য করা শোনা এবং মানা অল জিহাদু এবং জেহাদ জেহাদ ফিসাবিল্লাহ অল এবং হিজরত করার অল জামায়াতু এবং জামা ঐক্যবদ্ধ হওয়ার এই পাঁচটা এবং বলেন যে এখানে বিষয়টা হলো প্রথম বিষয় মানব জাতির জন্য একটি শাসন ব্যবস্থা বা কর্মপদ্ধতি হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব নয় অর্থাৎ যে পাঁচটা পদ্ধতির স্তম্ভের কথা নামাজ আল্লাহ ইবাদত অর্থাৎ কালিমা তফি নামাজ জাকাত রোজা এই যে বিষয়গুলা এগুলা কখনোই সম্ভব না কর্মপদ্ধতি হিসেবে বা শাসন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা পরবর্তী পাঁচটা বিষয় দিত যেটা আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন যে শ্রবণ করা শোনা মানা রিহাত হিজবত এবং জামাত ব্যতীত একইভাবে একজন ব্যক্তির পক্ষে কমপক্ষে অন্তত অন্তরের দিক থেকে মুসলমান হওয়া সম্ভব নয় যদি সে মানব রচিত বিধান দ্বারা শাসন করে একজন ব্যক্তির পক্ষে মুসলমান হওয়া সম্ভব নয় যদি সে মানব রচিত বিধান দ্বারা শাসন করে এবং পৃথিবীতে ইসলামের কর্তৃত্ব না থাকে আর যে যে ইসলাম মোহাম্মদ সাল্লাহ আর ইসলামের কাছে পাঠানো হয়েছিল যেটা তিনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আদিষ্ট হয়েছিলেন এটা পাঠানোর কারণ হলো এটা যেন পৃথিবীকে শাসন করে এই ইসলাম যেন পৃথিবীকে শাসন করে সকল প্রকারের বিচার আচার যেন এটার দ্বারাই করা হয় নিছক কিছু আনুষ্ঠানিকতা রূপে নয় অর্থাৎ ইসলাম কিছু কিছুমাত্র আনুষ্ঠানিকতা রূপে নয় যে জুমার নামাজ দুই ঈদের নামাজ মারা গেলে জানাজা কিছু বিভিন্ন আচার অনুষ্ঠান এগুলোর জন্য ইসলাম আসে নাই বরং ইসলাম আসছে পুরো পৃথিবীকে শাসন করার জন্য পৃথিবী পুরো পৃথিবীর বিচার ব্যবস্থা আইন সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য সুতরাং এই পাঁচটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ আমরা যদি এই পাঁচটা বিষয়কে মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাই যে বিভিন্ন গোত্রের প্রতি রসুল সাল্লাহ আলাইসাল্লামের দাওয়াতের বাস্তবতা এই পাঁচটা বিষয়ের সাথে সম্পূর্ণরূপে সংগতিপূর্ণ এবং দৃঢ় সমর্থক এক নম্বর ছিল আল্লাহ রসুল বলেন যে সেই সাক্ষ্যর দিকে আহ্বান করছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের পাওয়ার অধিকারী কোন ইলাহ নাই এই সাক্ষ্য প্রদানের সাথে জড়িত সকল শর্তাবলী এবং করণীয় বাস্তব প্রয়োগ এর সাথে এই সাক্ষ্য প্রদানের সাথে জড়িত রয়েছে সব শর্ত এবং এটার বাস্তবিক প্রয়োগ রয়েছে এবং দ্বিতীয় তিনি আহ্বান করেছিলেন যে আমাকে নিরাপত্তা দিবে এবং সাহায্য করবে আমাকে নুসরাত দিবে এবং সাহায্য করবে তো নিরাপত্তা প্রদান এবং সাহায্য নুসরাত দেওয়া এই দুইটা বিষয় ওই পাঁচটা বিষয়ের উপর নির্ভরশীল কারণ নিরাপত্তা প্রদান এবং সাহায্য প্রদানের জন্য প্রয়োজন একটা জামাত একটা জামাত প্রয়োজন এবং তাদের মধ্যে প্রয়োজন হচ্ছে শ্রবণ এবং আনুগত্য শোনা এবং মানা এবং তাদের জন্য প্রয়োজন হচ্ছে এই নিরাপত্তা এবং সাহায্য প্রদানের জন্য প্রয়োজন হচ্ছে বিহাত করা প্রয়োজন হচ্ছে হিজরত করা তো আমরা যখন আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুলের সুন্নাতের অনুসরণ করার চেষ্টা করি তখন আমরা স্পষ্টভাবে দেখতে দেখতে পাই যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দিনের সম্প্রসারণের পদ্ধতি হিসাবে এগুলোর কথা জোর দিয়ে বলা হচ্ছে যে একটা হচ্ছে জামাত অথবা হচ্ছে সোনা মানা হিজরত করা এবং জিহাদ করা যারা হিজরত করা এবং আল্লাহ রাস্তা জিহাদ করার কুরবানি ত্যাগ স্বীকার করা ব্যতীত ইসলামের জন্য কিছু প্রতিষ্ঠা করতে চায় তারা এইসব মানুষেরা মোহাম্মদ সাল্লামের মানহাজ উপলব্ধি করতে পারে নাই আর যদি তারা বুঝে থাকে তবে তারা এটা আমল করে না বুঝে থাকে তাহলে তারা আমল করে না অথবা তারা আল্লাহ রসুলের মানহাজই বুঝতে পারে নাই বরং তারা ইসলামের অন্যান্য ধরনের আনুগত্য এবং ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছে হিজরত এবং জিহাদ এই ইবাদতে ব্যস্ত নয় সুতরাং এইসব মানুষেরা এই সকল বড় ইবাদত সময়ের ভারী ফলাফল থেকে পলায়ন করছে হিজরত এবং জিহাদের ফলাফল থেকে তার এটা কষ্ট থেকে কারণ নিশ্চয়ই জিহাদ একটা কষ্টকর আমল যা আল্লাহ সুবাহ তারা তার কিতাব উল্লেখ করেছেন সুতরাং এটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে জামাত এবং জিহাদের গুরুত্ব অত্যধিক এটা অত্যাবশ্যকীয় তো আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যে আমাদের এমন কোনো ভূমি নাই যেখানে আমরা হিজরত করতে পারি এই সুযোগটি অল্প সময়ের জন্য ছিল এবং এটা ছিল একটা বিরল সুযোগ যখন খেলাফা পতনের থেকে অল্প সময়ের জন্য এই সুযোগ ঘটেছিল এটা কখন যখন ইসলামিক ভূমি প্রতিষ্ঠার জন্য ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছিল মুসলমানরা কোথায় এটা আফগানিস্তানে এরপর আল্লাহ তাআলা পূর্ব নির্ধারিত আল্লাহর তাকদির অনুযায়ী ঘটনা প্রবাহ চলতে থাকে এবং সোভিয়েত ইউনিয়ন পরাজিত হয় সেখানে রাশিয়া সেখানে পরাজিত হয় ক্রুসেডাররা সোভিয়েত ইউনিয়নের ভয় এবং আতঙ্কে মুসলমানদের কার্যকলাপের প্রতি তাদের নজরদারির কথা তাদের উদ্বেগের কথা তারা যে সবসময় নজরদারি করাতো এটা ভুলে গিয়েছিল তো এই জন্য কুসেডাররা মানে আমেরিকা ইউরোপ তারা সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করতে সম্ভাব্য যে কোনো উপায় তারা প্রয়োগ করতে রাজি ছিল এমনকি যদি এর মানে দাঁড়াইতে মুজাহিদিনদের বিরুদ্ধে না যাওয়া তো এই জন্য সে দরজাটা খোলা ছিল এর মানে শেখ ওসামা এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন যে যখন সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের মুজাহিদিনরা জিহাদ পরিচালনা করেছিল ইসলামিক ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য তখন সোভিয়েত ছিল সুপার পাওয়ার আমেরিকার পজিশনে আর আমেরিকা রাশিয়ার পজিশনে আসতে সচেষ্ট ছিল তো এই জন্য তারা মুজাহিদিনদের বিরুদ্ধে যায় নাই আমেরিকা এমনকি দরকার হয় মুজাহিদিনদের সাহায্য যদি করতে হয় এই জন্য যে রাশিয়াকে হটানোর জন্য যাতে সে সুপার পাওয়ার হতে পারে এটা করতে সে প্রস্তুত ছিল তো এরপরে কি হয় রাশিয়া পরাজিত হয় এবং এরপর দশটা দশ বছর অতিক্রান্ত হয়ে গেছে শেখুসান বলেন দুর্ভাগ্যবশত মুসলিম উম্মা তার যে অবশ্য পালনীয় কর্তব্যের দায়িত্ব বহনের জন্য তখন আর উঠে দাঁড়ায়নি অর্থাৎ যখন রাশিয়ানরা চলে যায় এই দশটা বছর অতিক্রান্ত হয়ে যায় তখন কেউ এই দায়িত্ব পালনের জন্য উঠে দাঁড়ায় নাই বিশেষ করে যারা ওলামা যারা দিনের দিকে আহ্বানকারী দায়ী যারা বিভিন্ন ইসলামিক গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট তাদের কথা বলছি শেখ ওসামা বলে তারা উঠে দাঁড়ায় নাই আর তারা যেহাদের ভূমিতে এসেছিল তারা ছিল মুসলিম উম্মার খুবই স্বল্প সংখ্যক যুবক এবং এসেছিল সেখানে ব্যবসায়ীদের থেকে অর্থনৈতিক সাহায্য কিন্তু এতটুক ইসলামিক ভূমি থেকে ইসলামিক ভূমি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট ছিল না অর্থাৎ দায়ীরা আলেমগঞ্জ দাঁড়ায় নাই যুবকরাও ছিল খুবই অল্প সংখ্যক এবং পাশাপাশি অর্থনৈতিক সাহায্য ছিল না তো শেখ হোসাম বলেন তখন এই রাশিয়া পরাজিত হওয়ার পরে তখন একটা ইসলামিক ভূমি প্রতিষ্ঠার ভালো সম্ভাবনা ছিল যা হয়তো অঞ্চল ভিত্তিক এবং গোত্র ভিত্তিক জাতীয়তা ভিত্তিক আনুগত্য থেকে সম্পূর্ণ মুক্ত অর্থাৎ এসব যে বিভিন্ন জাহেরি কওমি গোত্রীয় জাতীয় ন্যাশনালিজম এসব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ ইসলামিক সেরিয়া অনুযায়ী একটা ভূমি যখন আফগান ভাইয়েরা একটা অসাধারণ সহজ উপযোগী পরিবেশ এবং সমর্থন উপভোগ করছিল তখন বিশ্বের থেকে বিভিন্ন অঞ্চল থেকে আলেমোলামারা দায়ীরা এটার জন্য চেষ্টা করে নাই তখন অল্প সংখ্যক যুবক এগিয়ে এসেছিল অন্যরা এগিয়ে আসে নাই তখন অর্থনৈতিক সাহায্য আসে নাই যদি এগুলা আসতো বিদিনিল্লা তাহলে কি সম্ভব হতো এখানে একটা ইসলামী সুপ্রতিষ্ঠিত একটা রাষ্ট্র কায়েম করা প্রতিষ্ঠিত হতো এই অবস্থা দশ বছর চলে যায় তবু দুর্ভাগ্যবশত সহজেই উপযোগী পরিবেশের উপস্থিতি থাকা সত্ত্বেও এই সুযোগ এই পরিস্থিতি গ্রহণ করার আবদুল্লাহ আজম এবং বিভিন্ন মুজাহিদের আহ্বান থাকা সত্ত্বেও এসব দায়ীদের থেকে ওলামাদের থেকে বুদ্ধিজীবীদের থেকে জবাব ছিল যে তার মাঝে দেখছি না কোনো প্রাণ যে বিষয়ের প্রস্তুত তুমি আহ্বান মানুষের ভৌগোলিক এবং আঞ্চলিক প্রীতি নিয়ে তারা ছিল উদ্বিগ্ন এবং ব্যস্ত আর প্রত্যেকেই চাচ্ছিল যে তার নিজস্ব ইসলামিক ভূমি প্রত্যেক গোষ্ঠী তার নিজস্ব জন্মাঞ্চলে জন্মস্থানে একটা নিজস্ব ইসলামিক ভূমি প্রতিষ্ঠা করতে চাচ্ছিল সবাই যেন এ সকল অইসলামিক মানসিকতার জালে বন্দী হয়ে গিয়েছিল তাদের নিজ নিজ অঞ্চলের ব্যাপারে তারা ব্যস্ত হয়ে গিয়েছিল তো তিনি বলেন যে প্রায় দশটা বছর যাবৎ এই সুযোগ ছিল রাশিয়ানরা চলে যাওয়ার পরে এরপরও মানুষেরা এই সুযোগ গ্রহণ করার জন্য উঠে দাঁড়ায় নাই তিনি বলেন যে এই কথাগুলো আমি বলছি এই জন্য যে এটা বোঝাবার জন্য যে বিষয়টা খুব সহজ ছিল না আর বর্তমান পরিস্থিতি বিষয়টিকে আরো কঠিন করে তুলেছে তো এরপর আল্লাহ তালা সেই সময় এবং এই সময়ের মাঝে আল্লাহ তালেবানদেরকে উত্থান ঘটালেন তাদের প্রসার এবং একটা ভূমি প্রতিষ্ঠা করালেন আল্লাহ তালা এবং এরপর থেকে চলতে থাকে বর্তমান যে যুদ্ধ যেটা আজকে দীর্ঘ সময় ব্যাপী চলতেছে অথচ এই তালেবানদের উত্থান এবং ওনারা ইসলামিক সরিয়া কায়েম ইসলামিক সরিয়া বাস্তবায়নের পরেও মানুষ অন্যান্য মানুষেরা নিজের ইচ্ছা আকাঙ্ক্ষার জালেই নিজেদের নস্যের জালেই বন্দী থেকে যায় আন্তর্জাতিক মিডিয়ার জালেও বন্দী হয়ে থাকে যারা তালেবানদের যে খ্যাতি এটা ধ্বংস করার জন্য নিয়মিত নির্দয় প্রচারের জীবন প্রচার অভিযান চালাচ্ছিল মানুষকে ভুল দিকে প্রভাবিত করার জন্য হয়তো আন্তর্জাতিক মিডিয়ার নিন্দা করা যায় কিন্তু যা মেনে নেওয়া খুবই কঠিন সেটা হলো যাদেরকে মানুষ ইসলামের সমর্থনকারী সাহায্যকারী আহ্বানকারী দায়ী হিসাবে চিনে তারা বলেছে আমরা আন্তর্জাতিক মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়েছিলাম তালেবানদের উপরে তারা বলছে আমরা আন্তর্জাতিক মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়েছিলাম অথচ তাদের এই কথা গ্রহণযোগ্য না সে কথা বলেন যে আফগানিস্তান আরব উপদ্বীপ সমূহ থেকে কিংবা মুসলিম বিশ্বের অন্যান্য অংশ থেকে খুবই কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত সুতরাং তারা তালেবানদের ক্ষেত্রে সাহায্য পাঠানোর ক্ষেত্রে অনেক দেরি করে ফেলে এমন কি যদিও এই ভূমিটার নাম ছিল তালেবানদের ভূমি অর্থাৎ তালেব মানে ইলমের ছাত্রদের ভূমি এটা দ্বারাই বোঝা যায় যে কিছু সংখ্যক তালেবের এলমরাই এখানে নেতৃত্ব বা এখানে তারা এই রাষ্ট্রকে কায়েম করেছিল যেটা দ্বারাই বোঝা যায় যে আসলে এখানে অনেক অভিজ্ঞ বা অনেক অস্বাভাবিক শূন্যতাই পরিলক্ষিত হয় এটাই বোঝা যায় শেখ মুসলাম বলেন যে এখন আর এই ভূমিটা নাই অর্থাৎ নাই বলতে ইসলামিক আমেরিকা এসে আক্রমণ করেছে এবং এটাকে ইসলামিক সারিয়াতে বাস্তবায়িত ছিল বিভিন্ন অঞ্চলগুলোতে তারা মেসাকার চালিয়েছে মুসলমান ভূমিগুলোকে দখল করেছে শেখ হাসান বলেন যে আমি বলি আমার নিশ্চিত বিশ্বাস রয়েছে যে আল্লাহ সুবাহতাল্লাহ রহমতে একটা ইসলামিক ভূমি আর ইসলামিক খেলাফা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় যথেষ্ট উপাদান ও সক্ষমতা এই উমার আছে এই উমার রয়েছে কিন্তু আমাদেরকে এই সকল উপাদান এবং যে শক্তিগুলো সক্ষমতা সমূহ জানাতে হবে যে এরূপ করাটা তাদের জন্য ফরজ বিষয় পরিণত হয়েছে এই উম্মাকে বিষয়টা জানাতে হবে আর সেই সাথে যারা এই সকল উপাদান এবং সক্ষমত সমূহ প্রয়োগকে তাদের ভুল উক্তিসমূহ দ্বারা সীমিত এবং সীমাবদ্ধ করছে তাদেরকে আমাদেরকে এই কথা জানাতে হবে যে তারা এর দ্বারা গুণা অর্জন করছে উম্মাকে জানাতে হবে যে এই তোমরা তোমাদের শক্তি এবং সক্ষমতা ইউজ করো ব্যবহার করো কারণ তোমাদের দ্বারা সম্ভব এখানে ইসলামিক শরিয়া বাস্তবায়ন করা ইসলামিক খিলাফা চালানোর জন্য আর যারা এই পথকে বিভিন্ন কথার মাধ্যমে ফিরে রাখতেছে তাদেরকে বলা দরকার যে তোমরা এটা করো না এটা করার মাধ্যমে তোমরা গুণা করতেছ সুতরাং যদি যুবকেরা এবং ব্যবসায়ীকেরা তাদের ফরজ করতে উপলব্ধি করতে পারত তাহলে আমাদের পক্ষে এই কাজটা করা সম্ভব হতো যার ফলে উন্নার বাকি অংশ থেকে কর্তব্য অবহেলার গুণা সরানো যেত যেহেতু তখন আমাদের উপর আপতিত যন্ত্রণা এবং দুর্দশা দূরীভূত করা যেত তিনি বলেন যে আমি সে সকল মানুষের কথা বলছি যারা বলে যে জিহাদের জন্য সমগ্র উন্মার প্রয়োজন নাই যদিও এই কথাটা সত্য কিন্তু সত্যের প্রসারের উদ্দেশ্যে তারা এই কথাটা বলে না উচ্চারণ করে না কারণ আজকের জিহাদের পক্ষে সমগ্র উম্মাকে আবাসিত করা সমগ্র উম্মা জিহাদে অংশগ্রহণ করলে তাদের সব ব্যবস্থা করা এটা অসম্ভব বিষয় আর যারা আগ্রাসী শক্তি বাহিনীকে প্রতিহত করার কাজে নিয়োজিত তারা সমগ্র উম্মার একটা অতি ক্ষুদ্র অংশই এটা সত্য কিন্তু আরেকটি ব্যাপার রয়েছে যে জিহাদ একটি অবশ্য পালনীয় বিষয় ফরজে আইন বিষয় ব্যক্তিগতভাবে পালনীয় ফরজ তো এই বিষয়ে তারা যারা এই ভিন্নতা আমাদের সাথে ভিন্নতা পোষণ করে তারা বলে যে আমরা তোমাদের কাছে কয়েক হাজার সাহায্যকারী সৈন্য পাঠালাম আর তোমরা তাদের আবাসিত করতে পারতেছ না আবাসন তারা বলে যে আমাদের প্রত্যেকেরই কর্মক্ষেত্রের প্রতিটি ময়দান পরিত্যাগ করা এবং আমাদের সবার জিহাদে যোগদান করা একটা অযৌক্তিক ব্যাপার তারা এই যুক্তি দাঁড় করে যে আমরা যেসব যে যেসব কাজে আছি কর্মক্ষেত্রে আছি এইটা পরিত্যাগ করে সবাই জিহাদে যোগদান করা একটা অযৌক্তিক বিষয় যে শেখ হোসাম বলেন বর্তমান সময়ে কিছু ফোকাহা নতুন নতুন সকিব রয়েছে যারা বিভিন্ন বিষয়ে ফিক্স বলে থাকে যারা পূর্ববর্তী সালতে সালিহগণের যে ফিক যে বুঝ যে কথা ছিল এগুলার বিরুদ্ধে যাচ্ছে এই কথাগুলা বর্তমান সময়ের যারা এইসব কথা বলে যখন জিহাদ পর্যায়ে আইন হয়ে যায় তখন এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমুল্লাহ উল্লেখ করেছেন তিনি বলেছেন وأما القتال الدفع فهو أشد أنواع دفع الصائل عن الحرمات والدين فواجب إجماعا فالعدو الصائل الذي يفسد الدين والدنيا ولا شيء أوجب بعد الإيمان من دفعه ইমান আনার পরে আগ্রাসী শত্রু যারা মুসলমানদের ভূমিকা আক্রমণ করে এই আগ্রাসী শত্রুদের পক্ষের সৈন্যদেরকে প্রতিহত করার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ফরজ আর নেই যারা দিন এবং মুসলমানদের জীবনকে হুমকি দেয় যেসব আগ্রাসী শক্তিরা তাদেরকে প্রতিহত করার ক্ষেত্রে আর কোন বড় খরচ নাই ইমান আনার পরে তো সুতরাং এখানে এই কথা বলার সুযোগ নাই যে যদি তারা সকলে বেরিয়ে পড়ে তবে জিহাদের পক্ষে তাদের আবর্ষণ করা সম্ভব না আসলে এরূপ কথা একজনের বুঝের কমতি ঘাটতি এবং পৃথিবীর প্রতি দুনিয়ার প্রতি অস্বাভাবিক আসক্তির থাকার ফলে এরূপ উক্তি বের হতে পারে ফরজায়ন বিষয়টি তখনই ফরজে কিফায়তে পরিণত হয় যখন যথেষ্ট পরিমাণে মুসলমান মুজাহিদ আগ্রাসী শত্রুবাহিনীকে প্রতিহত করার জন্য অগ্রসর হয় তখন এটা পজিটিভ কিফায়তে পরিণত হয় পর্যায়ে আইন থেকে সুতরাং এই অগ্রসর হওয়ার পদ্ধতিটির মাধ্যমেই এই ফরজে আইন সকলের উপর থেকে অপসারিত হবে আর বাকিরে থেকে যাবে যারা পিছনে পড়েছিল তাদের বিভিন্ন কাজের মাধ্যমে এখন তিনি বলছেন যে এখন এইসব কথা বলে তারা সবাই পিছনে থাকতেছে অথচ যদি উম্মার এক অংশ আগে দিত তাহলে তারা অব্যাহতি পেত কারণ একটা যথেষ্ট সংখ্যক অংশগ্রহণ করলে তখন আর এগুলোই যথেষ্ট ছিল এইসব কাফেরদের বাহিনীকে মোকাবেলা করার জন্য সবাই অংশগ্রহণ করা প্রয়োজন পড়ত না শেখ ইসলাম বলেন যে দুর্ভাগ্যবশত একটা ইসলামের পুনর্জাগরণের ক্ষেত্রে বাধাগুলোর মধ্যে একটা অন্যতম প্রধান বাধা হলো তাদের এসব লিখনীগুলা তাদের এসব মেসেজগুলা তাদের এসব বার্তা কথাগুলা এবং তাদের এসব মিটিংগুলা তারা বলে বিহার অনেক বড় একটা ইবাদত কিন্তু আরো অনেক ধরনের ইবাদত আছে তারা এই ধরনের কথা বলে এসব মানুষেরা মোহাম্মদ সাল্লামের মানহাজ উপলব্ধি করতে পারে নাই আর আমি কাহিনী ইবনে মালিক রাজিলামহর কাহিনীটি বর্ণনা করছিলাম যে তিনি যখন মদিনায় ছিলেন তখন তিনি বিভিন্ন অর্থাৎ শেখ হোসামা এখানে এই বিষয়টা উল্লেখ করতেছেন যে তাইফের জন্য যখন যেহেতু অনেক দূরে অভিযানে যেতে হবে গরমের মধ্যে অভিযান সুদীর্ঘ সময়মুখী অভিযান এই অভিযানের কথা আল্লাহ রসুল পূর্ব থেকে সবাইকে জানিয়ে দিয়েছিলেন তো সবাই একে একে প্রস্তুতি নিচ্ছিল বুখারিতে আসেছে হাদিসটি কাব ইবনুল মালিক রাজন থেকে তিনি নিজে বর্ণনা করেছেন সবাই নিয়মিতভাবে প্রস্তুতি নিচ্ছিল কাব ইবনুল মালিক রাজন কিছুটা গরিমসি করতেছিলেন তিনি বলেছেন যেহেতু আমি শক্তিশালী এবং আমি তো যে কোনো মুহূর্তে প্রস্তুতি নিতেই পারবো এবং বের হতেই পারবো সেদিনও অভিজ্ঞতা গরিমসি হচ্ছিল যখন শেষ পর্যন্ত তায়েফের উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সাহাবাদেরকে নিয়ে বেরিয়ে যান তখন কাব মালিক পিছনে রয়ে গিয়েছিলেন তো যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম অভিযান থেকে ফিরে আসেন কারণ তায়েফে আল্লাহ রসুল আহ্বান করেছেন যখন ইমাম আহ্বান করেন তখন সবার প্রতি ফরজে আইন হয়ে যায় তো এই অবস্থায় কাব রাজু থেকে জবাবদিহি চাওয়া হয় কেন তিনি যান নাই তখন তিনি সত্যকে গোপন করেন নাই মিথ্যা বলেন নাই তিনি নিজের ভুল তুলে ধরেন যে নিজের গাফিলতি বা অলসতার জন্য তিনি চান না এই বিষয়টা তিনি তুলে ধরেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাল্লাম আল্লাহর উপরে এই ফাঁসালার ভার ছেড়ে দেন এবং ওনাকে বয়কট করতে নির্দেশ দেন দীর্ঘ প্রায় তিরাশি দিন অনেক দিন পর্যন্ত বয়কটে থাকার পরে আল্লাহ তালা উনি সহ কাবিবেন মালিক সহ ওনার মতো আরো তিনজন সাহাবি যাদের তবাকে আল্লাহ কবুল করেন না এবং আয়াত নাজির করেন এই ব্যাপারে শেখ ওসামা বলতেছেন যে কাবিবুল মালিক আনহু যখন মদিনাতে ছিলেন তখন তিনি বিভিন্ন প্রকারের ইবাদতে লিপ্ত থাকতেন আর তিনি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের শহরে তখন ছিলেন নবী সাল্লাহ ইসলামের একটি হাদিসে বর্ণিত হয়েছে যে মসজিদে তার মসজিদে আল্লাহ রসুলের মসজিদে ইলম অর্জন করা হলো আল্লাহ রাস্তা জিহাদ করা নেয় এই সব কিছু সত্ত্বেও এছাড়া তিনি ছিলেন ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণকারী একজন সাহাবি এবং তিনি বায়াতুল আকাবা যেটার মাধ্যমে ইসলামিক মদিনা ইসলামিক সেরিয়া বাস্তবায়ন ঘটেছিল দারুল ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল ওই বায়াতুল আকাবাতে অংশগ্রহণকারী সাহাবি তো এই সব কিছু সত্ত্বেও কাবিন মালিকা জেলানো যখন জিহাদ থেকে পিছনে রয়ে গেছিলেন এইসব গুণাবলীর কথা উল্লেখ করা হয়নি কারণ যখন হিরাত পর্যায়ে আইন হয়ে যায় তখন অন্যান্য ধরনের ইবাদতের কথা উল্লেখ করার সুযোগ নেই আর যখন কেউ এতে যোগদান না করে ঘরে বসে থাকে তাকে অগ্রাহ্য করা এবং নিন্দা করা ছাড়া আর কিছুই উল্লেখ করার সুযোগ নেই তাই ওনার ক্ষেত্রে কাব এবং মালিকের জন্য ক্ষেত্রে এরূপ কথা বলা হয় না যে আল্লাহ যেন কাবিবের মালিক ওনাকে পুরস্কৃত করেন কারণ সে মদিনায় রয়েছে সে হারাম শরীফে নামাজ আদায় করে কতই না সৌভাগ্যবান হয়েছে তিনি শিক্ষা প্রদান করছেন এর কথা বলা হয় নাই বরং কোরআনের কোরআনের যে আয়া যে আয়াতে আল্লাহ বলেছেন যে কুল বলুন ইনসানা আবা হুকুম যদি তোমাদের নিকট পিতা ও আবনা হুকুম তোমাদের সন্তান ও ইকোয়ান হুকুম তোমাদের ভাই ও আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রী وعشيرتكم তোমাদের সহগোত্র وأموال اقترفتموها তোমাদের ওই ধন সম্পদ যেটা তোমরা অর্জন করেছো সেই ব্যবসা যেটা মন্দা করার আশঙ্কা করো এবং সেই বাসস্থান যেটা তোমরা পছন্দ করো আহাব্বা ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি তোমাদের প্রিয় হয় এই আটটা জিনিস আল্লাহ আল্লাহ রাসূল এবং আল্লাহ রাস্তায় জিহাদ করা চাইতে তাহলে হাত্তাই আল্লাহ অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত নির্দেশ মানে আজাব আসা পর্যন্ত আল্লাহ ফাসিক সম্প্রদায়কে দান করেন না তো আমরা যদি তাদের দিকে তাকাই যারা তাদেরকে যদি না গিয়ে ঘরে অবস্থান করছিল তখন আমরা দেখি যে আল্লাহ সুবাহ তাদের জন্য ফিস্ক শব্দটা উল্লেখ করেছেন ফাসিক শব্দটি উল্লেখ করেছেন তাহলে আজ এই দিনের প্রতিরক্ষার জন্য যে গৃহীত ব্যবস্থা অথবা এই দিনকে সাহায্য করার জন্য যে শক্তি বা উপাদান প্রয়োগ রয়েছে এটার ক্ষেত্রে ঘাটতি রয়েছে এখন যে ব্যক্তি দিনের সাহায্যার্থে কাজ না করে নীরবে বসে থাকে সে এটাই জানে না যে সে যে গুণা অর্জন করছে বরং প্রকৃত পক্ষে সে মনে করতেছে যে বর্তমান সময়ে দেশে আল্লাহ সুবাহতালার আনুগত্যের অধীনে আছে আর সেই গুণায় লজ্জা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ হয়ে আছে অথচ ব্যাপারে আল্লাহ তালা যেহাদের রাস্তা বের না হওয়ার জন্য সতর্কতা হুঁশিয়ারি মূলক অনেক আয়াত রয়েছে এবং সাথে সাথে উৎসাহমূলক প্রচুর আয়াত রয়েছে যারা এই ফরসটি পালন না করে ঘরে বসে থাকে এবং পার্থিব জীবনের দিকে ঝুঁকে থাকে তাদেরকে নিন্দা এবং তিরস্কার করে প্রচুর আয়াত রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছিল এসব আয়াত দ্বারা যেরকম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সাহাবিগণকে একের পর এক সতর্ক বাণী আল্লাহ দিয়েছেন যেরকম তিনি বলেছেন ইয়া মা লাকুম হে তোমাদের কি হলো যে ইদা কিলা যখন তোমাদেরকে বলা হয় আল্লাহ রাস্তায় বের হও ইসাফাতুম ইলাল আর তোমরা জমিনকে আঁকড়ে ধরো أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل যে তোমরা কি যখন তোমাদেরকে আল্লাহ রাস্তায় বের হতে বলো না তোমরা জমির চাকরি ধরো তোমরা কি পরকালের বদলে দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো পার্থিব বিলাস পরকালের তুলনায় অত্যন্ত সামান্য তোরা তবার আটত্রিশ নম্বর আল্লাহ বলেছেন সে কোথাও বলেন আমরা কি আমাদের কারো পিতা কিংবা তার চাচা কিংবা তার সাহিত্যে কথা বলার সাহস আছে যে আপনারা পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট ফিলিস্তিনের দুর্দশা চলতেছে আশি বছর ধরে আপনি কি একটা বুলেটও ফায়ার করেন নাই আর আপনি একদিনও আপনার পায়ে ধুলা লাগান নাই সুতরাং আপনি তাদের মধ্যে একজন যারা পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট আমাদের কেউ এই কথা বলতে সক্ষম হবে না দিনকে কিভাবে প্রতিরক্ষা প্রদান করতে হবে তার মাধ্যম কি কর্ম পদ্ধতি কি এ সম্পর্কে আমাদের বুঝে প্রচুর ঘাটতি রয়েছে আর এ ব্যাপারে অনুসন্ধান করলে প্রচুর আয়াত মিলবে